ওই মাজলুম মায়ের দিকে তালে বন্ধের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ ওই মাজলুম মায়ের দিকে তালে বন্ধের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ ওই মার্কিনীরা করলো শেষ বিশ্ব শান্তির পরিবেশ ওই মার্কিনীরা করলো শেষ বিশ্ব শান্তির পরিবেশ সন্ত্রাসী ওই আমেরিকা ধ্বংস করো আল্লাহ ধ্বংস করো আল্লাহ ওই মাজলুম মায়ের দিকে চেয়ে তালে বান্দের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ ওই মুসলমানের শত্রুদের ইহুদি ওই মার্কিনের মুসলমানের শত্রুদের ইহুদি ওই মার্কিনের তোমার গজব দিয়ে ওদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ ওই মাজলুম মায়ের দিকে চেয়ে তালে বামদের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ ওই পশ্চিমা সেই দস্যুরা করলো কত মাহারা পশ্চিমা ওই দস্যুরা করলো কত মাহারাম অভিশপ্ত ইহুদিদের শেষ করে দাও আল্লাহ শেষ করে দাও আল্লাহ ওই মাজলুম মায়ের দিকে চেয়ে তালে বামদের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ উসামাকে দাও বিজয় মার্কিনীদের করলয় উসামাকে দাও বিজয় মার্কিনীদের করলয় বিশ্ব মুসলমানের উপর রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ওই মাজলুম মায়ের দিকে চেয়ে বান্দের দাও বিজয় শান্তির লাগি মার্কিনীদের খতম করো আল্লাহ খতম করো আল্লাহ যারা দিনের মুজাহিদ দরজা তাদের দাও শহীদ যারা দিনের মুজাহিদ দরজা তাদের দাও শহীদ মোদের জীবন দিনের পথে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ ওই মায়ের দিকে যে তালে বান্ধের দাও বিজয় বিশ্ব মুসলমানের রূপ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বিশ্ব মুসলমানের উপর রহম করো আল্লাহ রহম করো আল্লাহ